الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানহ তালার অশেষ মেহরবানি যে এই হাজার বছর পর চোদ্দোশো পনেরো বছর পর চোদ্দোশো বছর পর প্রিয় হাবিব সাল আলী আসাল্লামের কথাগুলো একদল ইমানদার আল্লাহর বান্দার বসিলায় আমরা এখনও শুনছি পড়ছি তাদের মেহনতের বদৌলতে এবং কিছু মানুষের মেহনতের বদৌলতে কোনটা সহি কোনটা গায়ের সহি কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা আল্লাহ নবীর কথা কোনটা বানানো কথা এগুলাও আলাদা করে আমাদের সামনে পেশ করেছেন যারা এই কাজগুলো করেছেন এই মেহনতগুলো যারা করেছেন করছেন এখনও করছেন অনেকে আল্লাহ তালা তাদের জান্নাতের মেহমান হিসাব আল্লাহ তাদেরকে কবুল করে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নেন ছোট্ট একটা হাদিস আজকে পড়লাম আবু দাউদের রিবায়ত আমরা যারা ইমানদার প্রত্যেকের দিলেরই তো এটা তামান্না যে আমার ইমান পরিপূর্ণ হোক কামেল হোক এটা প্রত্যেকেরই তামান্না সবাই চায় ইমান কামেল হোক তো আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আমাদের উপর এহসান করেছেন দয়া করেছেন আমাদের ওই মনের চাওয়াটাকে নবী সহজ করে দিছেন যে পাক্কা ইমানদার হতে চাও কামেল ইমানওয়ালা হতে চাও তো এই চারটা গুণের অধিকারী হয়ে যাও যার মধ্যে এই চার গুণ থাকবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তার ইমান কামিল হয়ে গেছে এক কাউকে মোহাব্বত করব আল্লাহর জন্য মহাব্বতের নানান ধরন থাকে কারো ব্যক্তিত্ব পছন্দ হয় কাউকে দেখতে পছন্দ হয় কারো সম্পদের প্রতি আমার একটা আলাদা লোভ কাজ করে হ্যাঁ নানা রকমের উপলক্ষ থাকে ভালোবাসার মোহাব্বতের অন্তরের মধ্যে মহাব্বতের নানান উপলক্ষ আছে তো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তুমি উপলক্ষ বানাও দিনকে আমি কাউকে মোহাব্বত করি আল্লাহর জন্যে আল্লাহর জন্যে মানে আল্লাহর জন্যে মানে অনেক অনেক কারণ হতে পারে আল্লাহর মাখলুক এটা একটা বিষয় হতে পারে সামান্য কুকুরের প্রতি দয়া দেখায়া ভালোবাসা দেখায়াও তো একজন অপরাধী জান্নাত পেয়ে গেছে এই মহাব্বতের এটা একটা দাগ এখানে ইমান কামেল হওয়ার ব্যাপার তো এখানে ইমানদারকে মহাব্বত করা এটাই বুঝাইতেছে আল্লাহর জন্য মহাব্বত মানে হচ্ছে যে এই লোকটা ইমানদার এই লোকটা দিনই কাজ করে এই লোকটা দিনে মেহনত করে এই লোকটা নিয়ে আমল করে তার মধ্যে দিন আছে এগুলাই হচ্ছে ভালোবাসার কারণ আমরা আলেমদেরকে মহাব্বত করি কিসের কারণে তার চেহারা সুন্দর না কাপড় সুন্দর না দুনিয়াবী স্বার্থ তার থেকে আমার হাসিল হয় না উল্টা আমার দুনিয়াবী স্বার্থ ক্লোজ হয়ে যায় তার কিছু কথার কারণে তো আমি তার কেন মহাব্বত করি আর পরেও বলে হচ্ছে এটা হচ্ছে আল্লাহর জন্যে মহাব্বত করা তো আমাদের বড়রা আল্লাহর জন্যে মহাব্বতের কিছু নমুনাও দেখায় দিয়েছেন যে তুমি আল্লাহর জন্যে মহাব্বত করছো কি না এটা কেমনে বুঝবা মুখে দাবি করতেছি আল্লাহর জন্য মহাব্বত করতেছি কিন্তু ভিতরে ভিতরে ধান্দা হ্যাঁ আল্লাহর জন্য মহাব্বত হইলে কোটিপতির জন্য আমার যে আচরণ হবে একজন সাধারণ মানুষের জন্য একই আচরণ হবে ও কোটিপতি আসলে আমি খুব বেশি তার সাথে খাতির দেখাই আবার গরিব আসলে তাকে অ্যাভয়েড করি তো বোঝা গেল এখানে আমার ধান্দা আছে এই মহাব্বতটা আল্লাহর জন্য মহাব্বত না এরকম দেখি আমরা দেখি এই জন্য বলি কথাটা তো আল্লাহর জন্য মহাব্বত এটা কেমনে বুঝবো কি করলে আমার কি করণীয় আমার মহব্বতটাকে আল্লাহর জন্য মহব্বত এটা বোঝানোর জন্য আমার করণীয় কি তো বড় বলেন এক নম্বর কাজ হচ্ছে তুমি তোমার ভাইকে প্রাধান্য দিতে হবে জরুরত যখন আমারও তোমারও তো ভাই তুমি তোমার জরুরত ছাড়ো আগে এটা আল্লাহর জন্য মহাব্বতের একটা নমুনা হ্যাঁ যে কোনো জরুরতে গাড়িতে উঠবো আমি উঠতে চাই আমার আরেক ভাই উঠতে চাই ভাই উঠেন আল্লাহর জন্যে হ্যাঁ একটা সিট খালি আমিও বসতে পারি আমার ভাইকেও বসতে দিতে পারি ভাই আপনি বসেন একটু পানি আছে আমিও খেতে পারি আমার ভাইকেও দিতে পারি আমার ভাইকে দিয়ে দিলাম আপনি খান টয়লেট ইউজ করা দরকার আমিও যেতে পারি আমার ভাইও জরুরত ভাই আপনি করেন এইভাবে যে কোনো বিষয়ে ভাইকে প্রাধান্য দেওয়া এটা হচ্ছে দিনের জন্য ভালোবাসার একটা অন্যতম নমুনা হ্যাঁ এক দুই নম্বর হচ্ছে দিনই ভাইয়ের জরুরত পূরণ করা চেষ্টা করা যতটুকু সম্ভব যে কোনো দিনই ভাইয়ের যে কোনো জরুরত পূরণ করার চেষ্টা করা ওই ফিকির রাখা অন্তত আমি না পারি আমার জরুরত পূরণ করার বহু রকমের সুযোগ আছে আরে তাকে অন্তত একটু সান্ত্বনা দিয়া অভয় দিয়া মানসিকভাবে তাকে চাঙ্গা করার চেষ্টা করা এটাও তো একটা কাজ হ্যাঁ এগুলো আমাদের মধ্যে উঠে গেছে এই জন্য আপোষের সম্পর্কগুলো এখন আর সব স্বার্থের সম্পর্ক হ্যাঁ দিনই সম্পর্ক না দিনই সম্পর্কের তাগাদা হলো এটা আমি আমার ভাইয়ের জরুরত পুরা করার ফিকির করব। দুই তিন নাম্বার হচ্ছে সবসময় তাকে ভালো কথা বলা তাকে তাচ্ছিল্যের সাথে তার সাথে কথা না বলা তাচ্ছিল্য না করা কাউকে খবরদার এটা ভয়ঙ্কর এটা ওই কিবিরের অংশ কাউকে তাচ্ছিল্যের সাথে কথা বলা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলবো জাহান্নামী কারা আলা উখবির কুম্বি আহলিন নার জাহান্নামীদের সম্পর্কে বলবো তো বলেন ইয়ারসুল আল্লাহ তাহলে নবী বলতেছেন কুল্লু অতুল্লিন জাউজিদ মুতাকাব্বির হ্যাঁ মুখ ভেঙচি মেরে কথা বলে কপাল গুছিয়ে কথা বলে খিটখিটে মেজাজে অহংকারী এগুলো সব জাহান্নামী হাসি মুখে কথা বলা খিটখিটে না হওয়া মানুষ বিরক্ত করে খিটখিটে না হওয়া ধমক দিলেও খিটখিটে না হওয়া ধমক আর খিটখিটে এক জিনিস না অনেক মানুষ আছে হাসি দিলেও খিটখিটে মেজাজ মনে হয় হ্যাঁ বলে ভাই আমি খিটখিটে আমার চেহারাই এমন অনেকে বলে ভাই আমার চেহারাই এমন চেহারা এমন থাকবে কেন মোমিনের চেহারার দিকে তাকাইলে তো মায়া লাগবে চেহারার ভঙ্গিমাটাই আমি ওরকম করি যে আমাকে দেখলে মায়া লাগে কত মানুষ আছে দেখলেই মায়া লাগে তাকায় থাকতে মনে হচ্ছে আসলে এরকম আমাদের অনেক বুজুর্গ আছেন যে তাদের দিকে তাকায় থাকলে তাকায় থাকতেই মনে চায় খিটখিটে না রাগ এক জিনিস খিটখিটে আরেক জিনিস রাগ এটা তো থাকবে গুসা থাকবে গুসা থাকবে রাগ যদি না থাকে ওই লোক যুদ্ধ করবে কেমনি কেতালের জন্য রাগ জরুরি আসিদ্দা উ আলাল কুফার রাগ না থাকলে সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ বলছেন আসিদ্দা উ আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন রাগ না থাকলে রাগ থাকবে খিটখিটে মেজাজে হওয়া আর রাগি হওয়া দুইটা এক জিনিস না আমাদের যে সমস্ত বুড়ারা খুব পান খায় এরা ইফতারের আগে যা খুব খিটখিটে মেজাজ হয়ে যায় পান খাইতে পারতেছে না অস্থির হয়ে যায় ওই খিটখিটে মেজাজে যদি কেউ না চিনেন তো খুব ভয়ঙ্কর পান খানেওয়ালা কোনো বুড়ার সাথে ইফতারের আগ মুহূর্ত কিছু কথাবার্তা বলবেন বিরক্ত করবেন দেখবেন খিটখিটে মেজাজে কারে বলে আপনারা দেখা যদি পার্থক্য বুঝতে না পারেন আর কি যে খিটখিটে মেজাজে কাকে বলে আমরা দেখছি এগুলা খিটখিটে মেজাজ না হওয়া ভাইকে সুন্দর কথা বলা কথা ভালো না বলতে পারলে চুপ থাকা এটাও দিনের জন্য ভালোবাসার একটা নমুনা চার নাম্বার হচ্ছে ভাইকে বলা এটা হাদিসের কথা কাউকে ভালোবাসলে তাকে বলা ওহিব্বুকা ফিরলাম তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তো তার জবাবে আবার বলা আহাব্বাকাল্লাহুল্লাদি আহবাব তালাহু যেই আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসো ওই আল্লাহও যেন তোমাকে ভালোবাসেন কি সুন্দর দোয়া শিখে গেছেন আল্লাহ নবী হ্যাঁ তো এটাও আল্লাহর জন্য ভালোবাসার একটা নমুনা বলা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা বলে দেওয়া তো তাকে আপনি জবাবে কি বলবেন ওই আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসো এটা হচ্ছে জবাব এটা একটা আল্লাহর জন্য ভালোবাসার একটা নমুনা পাঁচ নাম্বার আল্লাহর জন্য ভালোবাসার নমুনা হচ্ছে যে ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা তার জন্য দোয়া করা প্রত্যেক ভাই প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করা আল্লাহ আমার ভাইয়ের জরুরতগুলো মিটাইয়া দাও আল্লাহ তাকে এখলাস বাড়াইয়া দাও হ্যাঁ তার দুনিয়ার পেরেশানি কমাইয়া দাও এগুলো মৌলিক যে দোয়াগুলো আছে আল্লাহ তার ইমান পরিপূর্ণ কামেল করে দাও এগুলো এক ভাই এক ভাইয়ের জন্য দোয়া করা এটা ইমানের ওই আলহব্বুফিল্লার নমুনা আল্লাহর জন্য ভালোবাসার নমুনা এগুলা এক ভাইকে বলে দিব এগুলা ছয় আর অনেক আছে আমি ছয় বলে সময় সময় আগাইতে হবে ছয় নাম্বার হচ্ছে ভাইয়ের ইন্তেকাল যদি হয়ে যায় তো ভাইয়ের আপনজনের খোঁজ খবর নেওয়া এটাও আল্লাহর জন্য ভালোবাসার নমুনা সাহাবা একরাম এই আমল ছিল হজরত জাফর তৈয়ার রদি আল্লাহ তালু শাহাদত বরণ করছেন তা আল্লাহ রসুল খবর নিতে গেছেন খানা পাঠাইছেন এটা শুননা না এই জায়গায় আমাদের কি এক মারাত্মক বিদাহাত হয় দেখেন হাদিসের বক্তব্য হচ্ছে যেই ঘরে মারা যাবে ওই ঘরে খাবার পৌঁছায় দেওয়া আর আমাদের আমল হচ্ছে যেই ঘরে মারা যাবে ওই ঘরের খাবার গ্রহণ করা উল্টা না দিন কেমনে হয়ে গেছে দেখছেন অবস্থা হাদিসের আমল কি যে ঘরে মানুষ মারা যায় ওই ঘরে খাবার পৌঁছায় দেওয়া আর আমাদের হচ্ছে চুষা চুষা চার দিনের দিন একবার খাবো চল্লিশ দিনের দিন একবার খাবো বছর শেষে একবার খাবো সুবাহ এটা ময়রা যেন বিপদে পড়ছে সম্পদ যা রাখছো এগুলা খালে তোমার সন্তান একা কেন খাবে আমরাও মাঝে মধ্যে আইসা খাই কি এক আজীব অবস্থা আপনজন হারাইয়া এমনি ব্যথিত আবার তার মাল ভিতর থেকে বাইর না করতে পারলে আমরা অস্থির হয়ে যাই এটা না করা উল্টা হচ্ছে তার ঘরের জরুরত মিটানোর ফিকির আমার করা আমার ভাইয়ের ইন্তেকালের পর যদি আল্লাহর জন্য তাকে ভালোবেসে থাকি তো আমার জন্য উচিত হচ্ছে তার ইন্তেকালের পর তার ঘরের জরুরত মিটানোর জন্য আমার খোঁজখবর নেওয়া চেষ্টা করা ছয়টাই বললাম এটা হচ্ছে আল ফিল্লার নমুনা যদি করি রেজাল কি সুবহান আল্লাহামদি হাদিসে আসছে সাবাতুল্লাহিল্লাহিল্লু সাত শ্রেণীর মানুষ হাসরের ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহর আরসের নিচে ছায়া পাবেন এর মধ্যে এক গ্রুপ তো তারা আল মুতাহা মুতাহাবুনাফিল্লা একজন যখন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে ওই গ্রুপটাকে আল্লাহ তালা হাসরের মাঠে তার আরসের নিচেও ছায়া দিবেন ইমান তো কামেল হইল সাথে এক্সট্রা বোনাস হ্যাঁ আরও সে নিচে ছায়া পাওয়া কম কথা যখন বিপদের সময় আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে একজনকে আরেকজনকে মহাব্বত দিনের জন্য আল্লাহর জন্য আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য মহাব্বত করি জবাব না শিখাইলাম যেই আল্লাহর জন্য আপনি আমাদেরকে মহাব্বত করেন ওই আল্লাহও যেন আপনাকে মহাব্বত করেন পড়া শুনলাম আর কি কথাটা বইলে আসলে পড়া শুনলাম এক নম্বর আলামত ইমান কামিল হওয়ার দুই নম্বর ও আবহব আলিল্লাহ কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য এই জায়গা আমাদের অনেক প্রবলেম হুট করে কাউকে ঘৃণা করি এবার এই ঘৃণার মধ্যে দিন আছে কিনা দেখো যদি ঘৃণার মধ্যে দিন না থাকে তোমার ওই ঘৃণাটা দোষের আর ঘৃণার মধ্যে যদি দিন থাকে দিনই স্বার্থ থাকে তো ওই ঘৃণাটা প্রশংসার ওই ঘৃণাটা আমার ইমানকে কামেল করে দিবে হ্যাঁ এই জন্যে কাউকে ঘৃণা করা কিসের জন্যে হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহর জন্যে তাদের সাথে দুস্তি করব না ঘৃণা রাখবো বড়রা বলেন চার শ্রেণীর মানুষের সাথে সবসময় ঘৃণা রাখবা দুস্তি করবা না হ্যাঁ আচরণ সুন্দর করবা আচরণ সুন্দর করা আর ঘৃণা করা এক জিনিস না আমাদের কালকে এক মুরব্বী শোনাইছেন যে আমাদের এক শায়েখের কথা তো তার কাছে খুব চিপা প্যান্ট পরে একজন আসছে তো মুসাফা করছে মুসাফা টুসাফা করে পাশের জনটা বলো তাড়াতাড়ি যাইতে বলো পাশের জনটা বলতেছে এর তাড়াতাড়ি এখান থেকে কামর ভাই কালকে বললেন হজরত করাচির হজরত যে ভালো একজনের সাথে মুসাফা করে তার একজন বলছে সরে যেতে পারো আচরণ তো খারাপ করে নাই কিন্তু ওই যে দিনই লেবাস না দেখে খারাপ লাগতেছে হ্যাঁ এটা অনেকের তবিয়ত দিনকে তবিয়ত বানায় ফেললে দিনই দেখলে দিনের দিলের মধ্যে বড় লাগে লাগে যায় কষ্ট লাগে হ্যাঁ দিনকে তবিয়ত বানায় আমার স্বভাব বানায় নিতে হবে দিনকে তাইলে বদিনই দেখলে খারাপ লাগবে আর দিন আমি কষ্ট করে পালন করলে বদিনই দেখলে খারাপ লাগবে না তো চার শ্রেণীর মানুষের সাথে অল টাইম আমাকে সম্পর্ক আলাদা রাখতে হবে সুসম্পর্ক অর্থ তার সাথে আমি সুন্দর আচরণ করব সুসম্পর্ক রাখবো না এটা কোরআনের নির্দেশ এক নম্বর হচ্ছে কাফির কোরআনের কথা কোনো মমিন কোনো কাফেরকে বন্ধু বানাবে না বন্ধুর অনেক শ্রেণী আছে মুওয়ালাত বলে একটা মুওয়ালাত হচ্ছে অন্তরের বন্ধু এখানে ওলির কথা বলা হয়েছে অন্তরঙ্গ বন্ধু বানাবো না আরেক বন্ধুত্ব হচ্ছে সামাজিকতা মুখে মুখে বন্ধুত্ব এটা হচ্ছে সদাচরণ এটা জায়েজ সদাচরণ জায়েজ কিন্তু দিল থেকে তা কাউকে মোহাব্বত করা কাফেরকে এটা জায়েজ না এটা কোরআনের কথা হুম তো এই জন্যে কাফের সাথে কখনো আমার বন্ধুত্ব নাই এক ওই কাফের মধ্যে মুশরিক চলে আসবে না মুশরিক তো কাফেরই তো কাফের বলতে সব যারা শিরিক করে এদের সাথেও কোনো সম্পর্ক নাই দুই নম্বর জালিম জালিম জালিমের সাথে কোনো সম্পর্ক নাই জালিম যে হোক বলেন তো এই কথার উপর আমল করলে বহু দল ভেঙে যাবে আমি আর ভাঙতে চাই না কথাবার্তা জালেমকে সহযোগিতা করব না জালেমের সাথে সম্পর্ক রাখবো না এই সিফত যদি কারোর মধ্যে চলে আসে বহু রাজনৈতিক দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বহু সমাজ নষ্ট হয়ে যাবে বহু ঘর নষ্ট হয়ে যাবে কারণ ঘরে ঘরে জালিম হ্যাঁ আর জুলুমকে প্রশ্রয় না দেওয়া জুলুমের সাথে কোনো সম্পর্ক নাই দিল থেকে ঘৃণা করা অন্তত ইমানের দুর্বল অংশটা হচ্ছে অন্তত দিল থেকে ঘৃণা করা যে আমি জুলুম পছন্দ করি না এটা আবগাদ আলিল্লার অংশ কাফের সাথে দুস্তি না করা আবগাদ আলিল্লার অংশ আল্লাহর জন্য ঘৃণা করা হ্যাঁ জালেমের সাথে দুস্তি না করা আবগাদ আলিল্লার অংশ আল্লাহর জন্য দুস্তি না করা তিন নম্বর ফাসিক প্রকাশ্য কবিরা গুণা কর্ণেওয়ালা গোপনে করণে বললে তো আমি জানি না এই জন্য প্রকাশ্যের কথা বললাম একজন মানুষ গোপনে কবিরা গুণা করলে সে ফাঁসেক কি ফাঁসেক না আমি তো জানি না ঠিক আছে না তো এই জন্যে প্রকাশ্যে কবিরা গুনার কথাটা বললাম এটা জরুরি না গোপন কবিরা গুণা হোক আর প্রকাশ্যে হোক বাকি গোপনটা তো আমার জানা নাই এই জন্য আমি যা জানি না সেই আচরণ তার সাথে আমি দেখাবো না প্রকাশ্য দেখলেই আমি বুঝবো সে ফাঁসেক কবিরা গুণায় লিপ্ত ফাঁসেক ফাসিকের সাথেও আমার কোনো সম্পর্ক নাই এটা কিসের জন্যে আবহদ আল্লাহর জন্য ঘৃণা করা কোথা গেল কাফির জালিম ফাসিক চার নম্বর হচ্ছে বিদাতির সাথেও সম্পর্ক রাখবো না বিদাতিকেও ঘৃণা করব। ওই ঘৃণাটা কিসের জন্যে আল্লাহর জন্যে আবগদ আলিল্লার অংশ এটা বেদাতিকেও ঘৃণা করব। তো এই চারটা শ্রেণী চার শ্রেণীর মানুষের সাথে আমার সম্পর্ক না রাখা কিসের জন্যে আল্লাহর জন্যে এইভাবে যদি আমি চলি তো আল্লাহ নবীর সুসংবাদ তোমার ইমান পুরা পুরা হয়েছে পরিপূর্ণ হয়েছে কামেল হয়েছে ফাঁকা ইমান কয় গুণ লাগবে ইমান কামেল হওয়ার জন্যে চার গুণ আহাব্বারিল্লা মহাব্বত করব কাউকে কার জন্যে আল্লাহর জন্যে আবহাওয়া কাউকে ঘৃণা করব কার জন্যে আল্লাহর জন্যে তিন নাম্বার ও আতরিল্লাহ মাল খরচ করব তাও আল্লাহর জন্য আহা এই জায়গায় যে কত সমস্যা আমাদের যাচ্ছে তাই ভাবে মাল খরচ করতেছি চাঁদা দিতেছি গানের চাঁদা দিতে হয় আমাদের গান কিনে আনতেছি ঘরে ঘরে গান কিনে আনতেছি গানের আয়োজন করতেছি ঘরের মধ্যে হ্যাঁ আমার ইমানের সমস্যা গুনার যত উপকরণ আছে এর পেছনে আমি টাকা খরচ করব তো বোঝা যাবে আমার ইমান দুর্বল গুনার যে কোনো উপকরণ সোজা কথা গুনার যে কোনো উপকরণ হ্যাঁ একটা জিনিস আছে গুনাও করা যায় ভালো কাজও করা যায় আমি ভালো কাজের জন্য কিনছি ওটা আলাদা যে জিনিস দিয়ে ভালো কাজ করাই যায় না এমন যে কোনো জিনিস কিনা ওই জায়গায় টাকা খরচ করা এটা হচ্ছে বোঝা গেল আমার ইমান দুর্বল খরচ করতেছি এক আল্লাহ আমাদেরকে চা খাওয়াইতেছে খরচ করতেছে আতআলিল্লাহ খরচ করতেছে কার জন্যে এক ভাই ইফতার করাইলেন খরচ করছেন কার জন্যে আল্লাহর জন্যে আমি এক ভাইকে দিনের কারণে মহাব্বত করি হাদিয়া দিলাম খরচ করলাম কার জন্যে আল্লাহর জন্যে জাকাত আদায় করলাম খরচ করলাম কার জন্যে আল্লাহর জন্যে সমস্ত ওয়াজিব সদাকাত যেগুলো নফল সদাকাত যেগুলো এগুলো সব ঠিকঠাক মতো করি তো কার জন্যে করলাম আয় খরচ করলাম কার জন্যে করলাম কে বলছে আল্লাহর জন্যে পাবলিকের জন্যে আয় খরচ করলাম কার জন্যে পাবলিকের জন্যে পাবলিকের জন্য আবার কেমনে খরচ করে বলে হুজুর কি বলবো না মানে আমাদের ভাই বুঝ আসছে আমার কাছে এসে পরামর্শ করে ভাই যান কি করব এলাকার মানুষ আমাদেরকে জালিম বলবে এলাকার মানুষ আমাদেরকে জালিম বলবে যে কেমন সন্তান বাবা ইন্তকাল করলো চল্লিশ আটা করলো না কত জালিমেরা হুজুর জালিম বলবে আমি আরে বেকুফ তুমি চল্লিশা না করলে তোমার এলাকার মানুষ জালিম বলবে আর তুমি চল্লিশা করলে তোমার রব তোমার জালিম বলবে তুমি কোনটা শুনবা তারপরেও ভিতরে একটু এলোমেলো হুজুর একটু হালকাভাবে করি এবার আগামী বছর বাদ দেই আমি তুই আমারে জিজ্ঞেস করিস না যে মনে চাই কর আমারে জিজ্ঞেস করলে তো আমি বলবো টোটাল বন্ধ না কোনো চল্লিশা নাই এই সমস্ত খামাখা বেদাত তো করি করি যে বেদাতের পিছনে আবার পয়সা খরচ করি মায়েরও খাই আবার ওই বেটা যে আমার এই মায়েরা ক্লান্ত হয়েছে তার চিকিৎসার পয়সাও দিয়ে দিই এই বেদাতে টাকা খরচ করা ঠিক এমন বেদাতের গুণাও কামাইতেছি আবার পয়সাও খরচ করতেছি দেখছেন নি কারবার যে সমস্ত বেদাতে পয়সা খরচ হয় ঠিক সেম উদাহরণ যে একজনে আমার পিটাইছে আমি পিঠাও খাইলাম আবার সে পিঠায় যে ক্লান্ত হয়েছে তারা কিছু পয়সা দিলাম বা কিছু খাইলো এনার্জি লস হয়েছে গুনাও কমাইলাম পকেটের খরচও গেল কি আজীব তামাশা মানুষের মাথায় যে কি আল্লাহ ঢুকাই দিছে আজীব অবস্থা এই খরচ আল্লাহর জন্যে না এই খরচ হচ্ছে মানুষের কথা থেকে বাঁচার জন্যে এই খরচ হচ্ছে মানুষকে খুশি করার জন্যে এই খরচ হচ্ছে নিজের হ্যাডম দেখানোর জন্য মায়ের জন্য বিশটা গরু জব করছি জেনতেন কথা এটা সারা বছর মায়ের খবর লয় নাই এই বিশ গরুর খরচ মাকে দিলে মা আরামে চলতো চিকিৎসা করায় নাই যে লোক ওই লোক বিশ গরু খরচ করে আবার চল্লিশা করে যেই জায়গায় খরচ দরকার ওই জায়গায় করে নাই বোঝা গেল এটা আতলিল্লাহ না আল্লাহর জন্য খরচ করে নাই আল্লাহর জন্য খরচ করলে সে আল্লাহর হুকুম মতো খরচ করত। আমাদের অনেক চাঁদা দিতে হয় আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছেন আল্লাহর রস্তে আপনাদেরকে বলি এই বিষয়গুলো একটু সতর্কতার সাথে পূজা মণ্ডপের জন্য চাঁদা নেওয়া হয় আমাদের এই এলাকা থেকে আজব লাগে আমার শুনে পূজার জন্য চাঁদা দেয় স্বতঃস্ফূর্তভাবে দেয় হুজুর কী করুন দেয় আসছে পোলাপাইন আরে আশ্চর্য আপনি কেমনি দিলেন এটা ইমানের হালত কি ইমানের হালত কি আমার কিভাবে দেয় আমি পূজার জন্য চাঁদা ও ও তাকুয়া কাজে একজন সহায়তা করো অসৎ কাজে অন্যায় কাজে কেউ কাউকে সহায়তা না সুরা দুই নম্বর দেখে স্পষ্ট কথা অন্যায় কাজে গুনার কাজে কোনো রকমের সহযোগিতা আমার হবে না অন্য কোনো লাইন কোনো সহযোগিতা নাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিন্তু তো এই মানসিকতা আর এই প্রবণতা যদি আমার মধ্যে আসে যে আমি খরচ করি একমাত্র আল্লাহর জন্যে আল্লাহর জন্য খরচ করছি কি করি না কেমনে বুঝবো আল্লাহর বিধান মতো খরচ করি জায়েজ জায়গায় খরচ করি মার পিছনে খরচ করি আমি এগুলো তো খুব বলি আপনারা শোনেন বারবার মাঝে মধ্যে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে কত আর বলবেন পাবলিক কি আজীব অবস্থা পিসাবের জন্য হাদিয়া নেয় মারে খাওন দেয় না আজিব তামাশা পীরকে হাদিয়া তো বা গরু বাড়াইতেছে বছর বছর মা খানা পায় না আমি জানি এগুলা আমার সামনে উদাহরণ আছে অথচ আল্লাহ খরচ করার কথা বলছেন কোথায় খরচ করি কোথায় বলেন তো একজন মানুষ সারা জিন্দিগি যদি পীরকে কিচ্ছু না দেয় সে জাহান নামে যাবে কোনো কথা আছে অথচ মা অসন্তুষ্ট হলে জাহান নামে যাবে হুমা জান্নাত তুকা ও নারুকা সাহাবিকে বলে দিয়েছেন আল্লাহ নবী যে মাই তোমার জান্নাত মা বাবাই তোমার জান্নাত মা বাবাই জাহান্নাম এক সাহাবি খরচ দেয় না বাবার এক সাহাবি বাবার খরচ দেয় না তো বাবা যায় নালিশ করছে রসুল্লাহ এত খরচ দেয় না আমার কষ্ট হয় আমার তাহলে সাহাবিকে ডাকাইছে এই তুমি খরচ দাও না কেন তো বলে সেও তার দিলের কিছু ক্ষোভ আছে বাবাও তাকে কষ্ট দিছেন বাবাও খোঁজখবর নেন না এরকম কিছু একটা সেও বলছে বলছিলেন সেও তার দিলের ক্ষোভ প্রকাশ করছে এই জন্য এই না তাহলে রসুল সাল্লা সাল্লাম তাকে কি বললেন আন্তা ও মা লুকালি আবিকা খালি মাল খরচ করবা বলে কামাই করি না কষ্ট করে কামাই করো কি হয়েছে তুমিও তোমার বাবার তোমার সম্পদও তোমার বাবার তোমার কিচ্ছু না আমি তো খেয়ানত করতেছি মা বাবার পেছনে খরচ না করে আমি খেয়ানত করতেছি তাদেরই সম্পদ এটা হাদিসের বক্তব্য তাদেরই সম্পদ আমি আরেক জায়গায় খরচ করতেছি সে কষ্ট পাইতেছে প্রত্যেকটা আখ আমার দুনিয়াও বরবাদ করতেছে আমার খবর নাই আমার আখেরাত তো বরবাদ করছেই প্রত্যেকটা আখ আমার জান্নাতে আগুন লাগাই দিতেছে শোভা কথা মা বাবার প্রত্যেকটা আখ আমার জান্নাতে আগুন লাগাই দিতেছে আমার জান্নাতকে জাহান্নাম বানায় ফেলতেছে ও ভাই এই জন্য খরচ করার সময় এই বিষয়গুলো খুব খেয়াল করা খুব খেয়াল করা যে আমি কোথায় খরচ করলে আমার মালিক খুশি হবেন কোথায় খরচের অনুমোদন আমার মালিক দিয়েছেন আমি কেবলই ওই জায়গায় খরচ করব হ্যাঁ কেবলই ওই জায়গায় খরচ করব তাইলে বোঝা গেল ওই চিন্তায় যদি খরচ করি যেখানে যেখানে খরচ না করি তো বোঝা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে ইমান পরিপূর্ণ হওয়ার ওই নিয়ামত আমাকে দান করছেন আলহামদুলিল্লাহ শেষ কথা চার নম্বর হচ্ছে ও মানা আলিল্লাহ ছেলে আইসা বলছে আমাকে মেয়ে আইসা বিশেষ করে মেয়ের ব্যাপারটা আমরা বলি ওই ড্রেসটা কিনে দিতে হবে ওই ড্রেস তো বুঝেন যে ড্রেস সিরিয়ালে দেখছে বউ বলতেছে আমাকে ওই শাড়িটা কিনে দিতে হবে কোন শাড়ি যে শাড়ি সিরিয়ালে দেখছে যেগুলো একজন মুমিনকে ফাসিক হিসাবে রাস্তায় বের করে দেয় মুসলমান পোশাকের কারণে সে ফাসিক হয়ে গেছে তো আপনি কি বললেন যে না ওই পোশাক পরলে পর্দার লঙ্ঘন হবে বিবি খেপে গেল বাচ্চা খেপে গেল এই যে বিরত রইলেন কিসের জন্যে আল্লাহর জন্যে বলে এটা ইমান পরিপূর্ণ হওয়ার নমুনা খরচ করলাম না আমার আল্লাহ নারাজ হবেন ওই জন্য খরচ করি নাই এটা আমাদের খুব বেশি মনে করা দরকার মনে রাখা দরকার পরিবারের আবদার পুরা করতে আমি খরচ করব না আমি দেখবো ওই জায়গায় আমার রবের আবদার পুরা হয়েছে কিনা পরিবারের আবদার পুরা করার ক্ষেত্রে আমরা একটু সতর্ক হই আল্লাহর হস্তে দিল তো ভাই কার কার দিল না নরম সন্তানের জন্য মহাব্বত কার নাই কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কি কথা নবী আপনি বলে দেন ইনকানা আবা হুকুম গন্তে থাকেন একটা একটা করে ইনকানা আবা হুকুম বাবা মা ওয়াইখান হুকুম ভাই বোন হুকুম স্বামী স্ত্রী ও আশিরতকুম নিকট আত্মীয় ও আমওয়াল উনিকতারফতুমুহা যে মাল তুমি কামাই করেছ ও তিজারতুন না কাসা দাহা যেই ব্যবসা ক্ষতির সম্ভাবনার আশঙ্কা তোমার এই কারণে এই কারণে সব কিছু কিনু তার দাও নাহা তোমার প্রিয় ভূমিটা তোমার প্রিয় বাড়িটা এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ও রসুলি আল্লাহর তার রসুলের চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় এই সব কিছুর চেয়ে আমার প্রিয় হবে আমার মালিক জিহাদও আল্লাহর কারণেই মালিক আল্লাহর বিধান আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আল্লাহ তালা বলেন যদি এমন না হয় যদি তোমার কাছে তোমার মা বাবাই প্রাধান্য পায় সন্তান প্রাধান্য পায় বিবি প্রাধান্য পায় স্বামী প্রাধান্য পায় ব্যবসা প্রাধান্য পায় বাড়ি প্রাধান্য পায় এই সব কারণে আল্লাহর বিধান চাপা পড়ে তো আল্লাহ তালা বলতেছেন আল্লাহর গজবের অপেক্ষা করো আল্লাহ হেফাজত করেন সব কিছুর থেকে আল্লাহ তালা যেন আমাদের দিলের মধ্যে আল্লাহর তার রসুলের মোহাব্বত আল্লাহর রাস্তায় জিহালের জিহাদের মোহাব্বত এইটাই যেন সব কিছুর উর্ধে আল্লাহ তালা করে দেন বলেন আমি আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহ হুমকি দিতেছেন অপেক্ষা করো গজবের অপেক্ষা করো তো এই জন্যে বলছি ভাই মহতারাম সন্তানের জন্য মায়া লাগবে মায়া দুই রকম মহাব্বত দুই রকম এক মহাব্বত হচ্ছে মানুষের স্বভাবগত মহাব্বত আরেক মহাব্বত হচ্ছে বিবেকের মহাব্বত স্বভাবগত মহাব্বত তো আমার সন্তানের জন্য আমার মায়া বেশি লাগবেই স্বাভাবিক কিন্তু বিবেকের মহাব্বত দিয়ে আমি ওই স্বভাবগত মহাব্বতকে চাপা দিব বিবেকের মহাব্বত হচ্ছে আমার সন্তানের কথা না আমাকে আমার মালিকের কথা মানা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমি আমার মালিকের কথা মেনে আমি আমার সন্তানের আবদারকে রিজেক্ট করে দেবো না বাবা এই এইটা করলে আল্লাহ নারাজ হবেন জানাই দিতে হবে তাই আমাদের এখানে আমাদের এক ভাই আসেন ওই ভাইকে দেখে মনে পড়ছে ওই ভাই যিনি আসছেন তার ছোট ভাই তো তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসছে দুই দিন থেকে আমাদের সাথে খানাও খাইছে দুই দিন দেখে থাকবেন তো প্রথম দিন যেদিন আসছে বাচ্চার চুল কাটার স্টাইল আমাদের খুব কাছের এই জন্য আমার বেশি দিলে লাগছে এই ঈদের ছোটো করে উপর দেওয়া বড় ছোটো মানে ছোটো কাটিংটা হচ্ছে যে যেন ঈদটা সাচ্ছে আর কি এরকম স্টাইল করে না এরকম তা আমি যা আস্তে আস্তে বললাম যে ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লানত করছেন একদিক দিয়ে আসেছে আর একদিক দিয়ে রাখা লানত করছেন আল্লাহ রসুল তো বাচ্চার উপর লানত তো আর এখন কি পড়বে এটা তো আপনার উপর দিয়েই যাবে দিন দিনদার মানুষ দিনই বুঝ আছে সাথে সাথে বাচ্চাকে ডাকায় আনছে এটা বলছে বাবা এইভাবে চুল কাটলে তো আল্লাহ অসন্তুষ্ট হয় তো পিচ্ছি ছোটো মানুষ বাচ্চাদেরকে যেভাবে বোঝায় ওইভাবেই হ্যাঁ হাদিসের কথা কুল্লু মৌলুদ ইউলাদু আলাল ফিতরা ফিতরতে মিল্লাতে ইব্রাহিম যেটা আমাদের ফিতরাতে ইমান এটা সৃষ্টিগতই আমি আল্লাহকে মাইনেই জুনিয়ে আসছি ওয়াফা বা ওয়াহু ইউহাবিদানিহি আউ ইউনাসিরানিহি আউ ইমাজিসানি বাবা মাই তাকে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যায় বাবা মাই তাকে যেই যা শিখাবে তাই শিখে তো বাবা শিখাইছেন ছোটোবেলায় দিনই পরিবার আলহামদুলিল্লাহ তো বাচ্চাকে বলার সাথে সাথে বাচ্চা বলছে বাবা ঠিক আছে একটা একটা কথা কি কথা নাইরা করো না আপনার আশঙ্কা হুজুরের কোন কথা নিয়ে আবার কোন জায়গায় আমার ঢুকাইয়া দেয় আমার নাইরা করো না নাইরা করবো না ঠিক কালকেই আবার এসে দেখা করছে আমার কাছে পিচ্ছি জায়গা বলে হুজুর হুজুর আমি কিন্তু চুল কেটে ফেলছি আমি আলহামদুলিল্লাহ চুমা খেয়েছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন বাচ্চার মহাব্বত তো আছে ওই লোকের কি বাচ্চার মহাব্বত নাই কিন্তু বাচ্চার মহাব্বতকে তিনি চাপা দিয়েছেন মালিকের মহাব্বতের মালিকের মহাব্বত দিয়ে বিবেকের মহাব্বত দিয়ে কলমের মহাব্বতকে চাপা দিয়েছেন ওইটাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ নবী বলতেছেন ও ও মানা আলিল্লাহ আমি দিব না তোমাকে এটা কেন এটা দিলে তুমি গুনার কাজ করবা আমি দিব না আমি গুনার সহযোগী হব না এই যে বিরত থাকা আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম ইরশাদ করেন এই গুণ যদি আসে তো বোঝা যাবে তোমার ইমান কামেল হয়েছে এক নম্বর কি বলেন আতলিল্লা আহাব্বালিল্লা এক নম্বর কি আহাব্বালিল্লা আমি কাউকে ভালোবাসবো কার জন্যে আল্লাহর জন্য তো ভালোবাসার কিছু নমুনা দেখাইছি হ্যাঁ প্রাধান্য দেওয়া হ্যাঁ ভাইকে ভাইয়ের জন্যে ভাইয়ের জরুরত মেটানো হ্যাঁ বা কালিমায় খায়ের বলা তাকে ভালো ভালো কথা বলা তার জন্য দোয়া করা আল্লাহর কাছে এবং তার আপনজনের মৃত্যুর পর আপনজনের খেয়াল খবর রাখা এগুলো এগুলো করা ইনশাআল্লাহ তাকে বলে দেওয়া মোহাব্বত করার কথা বলে দেওয়া আহাব আলিল্লা আবহাব আলিল্লা ঘৃণা করা আল্লাহর জন্যে এখানে বলেছি চার শ্রেণীর মানুষকে অল টাইম অ্যাভয়েড করতে হবে তাদের সাথে কখনই সম্পর্ক হ্যাঁ সদাচরণ করা যাবে এটা সবার সাথেই করা যাবে কিন্তু দিলের মহাব্বত তাদের জন্য আমি দেব না এটা স্পেশাল জিনিস এটা আমি দেব না ইনশাআল্লাহ চার শ্রেণী কি এক কাফির জালিম ফাসিক বিদাতি এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ঘৃণা ঘৃণা তার তার প্রতি ঘৃণা দিলের মধ্যে লালন করতে হবে অনেকে আমাদেরকে এই কথাগুলো খুব বুঝায় উদার হন হুজুর উদার হন এত কঠোর হয়েন না আমি বলি ভাই আমার মালিক বলছেন ফালিয়া জিদুফি ফি কুম গিলজা কাফেররা যেন তোমাকে কঠোর পায় এই মিন মিন করি বইলেই তো আজকে আমার ওই কিল খাইতে হয় আমি যদি জীবনের শুরু থেকেই মিন মিন না করতাম আমি আমার ব্যক্তিত্ব দেখাইতাম ইমানই জজবা দেখাইতাম তো আমার অস্ত্র দরকার নাই মুসলমানের এক আল্লাহ আকবার সাহসিকতার সাথে এক ধনী যথেষ্ট কাফের পেশাব করার জন্যে বহু ইতিহাস আছে আমার বহু ইতিহাস আছে পেশাব করে দিছে আল্লাহ আকবরের ধনী শুই না আল্লাহ কি শক্তি রাখছেন আল্লাহ তালা আমার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 কী দুশ্মনী আছে আল্লাহর জন্যে দিন মানো না তো তোমার আমি দিল থেকে ঘৃণা করি আল্লাহর জন্যে হ্যাঁ বাহ্যিক একটা হাসি দেই যেন তুমি মুসলমানদেরকে ওই খিটখিটে মিজাজে ওই অভিযোগ যেন আমার বিরুদ্ধে না আসে ওটা আবার অহংকারী হওয়ার নমুনা তিন দিবকার জন্যে আল্লাহর জন্যে যা খরচ করি আল্লাহকে খুশি করার জন্যে বিরত থাকবো আল্লাহর জন্যে আল্লাহ তালা এই চার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমিন বা আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ সুহান